আসমা বিনতে আবু বকর রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর যুগে আমার আম্মা মুশরিক অবস্থায় আমার নিকট এলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট ফাতোয়া চেয়ে বললাম তিনি আমার প্রতি খুবই আকৃষ্ট এমত অবস্থায় আমি কি তার সঙ্গে সদাচরণ করব তিনি বললেন হ্যাঁ তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করো